ইদানিং পত্রপত্রিকা খুললে নারী নির্যাতনের সংবাদ খুব বেশি পাওয়া যায় বিশেষ করে নারীর চরিত্র হনন তা দিন দিনই বাড়ছে অথচ এর বিরুদ্ধে বিভিন্ন স্তর থেকে কথা বলা হচ্ছে পত্রপত্রিকা এর বিরুদ্ধে খুব লেখা হচ্ছে সবার সেমিনারে খুব আলোচনা হচ্ছে কিন্তু তারপরও এই অবস্থা নিয়ন্ত্রণে আসছে না বরং দিন দিন বাড়ছে এর থেকে মুক্তির কি উপায় তো আসলে মানুষ তার নিজেদের আওয়াজ করে নিজেদের চিন্তা ভাবনার আলোকে যে সকল ব্যবস্থা নিচ্ছে এর কোনটাই সফল হওয়ার নয় যতক্ষণ না আল্লাহ প্রদত্ত ব্যবস্থাকে কার্যকর করা হবে অন্যায় অপরাধ দমন হয় কেবলই আল্লাহ ভীতির দ্বারা আল্লাহ তারা মানুষকে যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তের বিধানাবলী বর্ণার পাশাপাশি আল্লাহকে ভয় করার কথা জাহান্নকে ভয় করার কথা কবরের কথা এইগুলো তুলে ধরেছেন যদি মানুষের ভিতরে এই ভীতিটা খুব শক্তিশালী হয়ে ওঠে তখন মানুষ শরীয়তের বিধানগুলি বেশি পালন করবে তখন মানুষ পাচার থেকেও বেশি বিরত থাকবে তো যেহেতু এই আলোচনা আজকাল নাই আল্লাহ ভিত্তিক আলোচনা বলতে গেলে নাই যারা এই অন্য অপরাধ করে তাদের কানে আল্লাহ ভীতির কথাটা পৌঁছছে না তাদের অন্তরে আল্লাহ ভীতি খুবই দুর্বল অবস্থা আছে এ কারণেই অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছে তো যত বেশি মানুষের ভিতরে আল্লাহ ভীতি সঞ্চার করা যাবে মানুষ ততই সংযত হবে এবং পপাচার থেকে দূরে থাকবে নবী আকরম সাল্লাম সাহাবা ইকলামকে এইভাবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন তাদেরকে আল্লাহ ভীরু করে গড়ে তোলার চেষ্টা করেছিলেন যে কারণে সাহাবা সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মানুষ হয়েছিলেন এবং সবচেয়ে কম অন্য অপরাধ তারা করেছিলেন তাদের জীবনে পাপাচার বলতে গেলে ছিলই না এবং মানুষের সব রকমের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল মানুষ যদি পপাচার ছেড়ে দেয় মানুষের ভিতরে অপরাধ প্রবণতা যদি কমে যায় তাহলে মানুষের ভিতরে মানুষের নিরাপত্তা মানে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়ে যায় আপনা আপনি প্রতিষ্ঠিত হয় তাই তো নবী করিম সাল্লাম হজরত আদি এমনি হাতিমকে লক্ষ্য করে বলেছিলেন যে হ্যাঁ আদি তুমি কি হিরায় গিয়েছ বললেন ইয়ার সাল্লাম হিরার নাম শুনেছি কখনো যাওয়া হয়নি বলেন শোনো ওই হীরা থেকে এক নারী একাকি উটের পিঠে চড়ে মক্কা মকর এসে এসে তফ করে ফিরে যাবে আল্লাহ সাহা তার আর কোনো কিছু ভয় থাকবে না হয়তো আদি রাজিল তানু তখন মনে মনে ভাবলেন যেটা কি করে সম্ভব তখন তাই গোত্রের ডাকাতরা কই যাবে তৈ গোত্রে দুর্দর্শ ডাকাত বাহিনী ছিল তাদের ভয়ে মানুষ রাস্তাঘাটে চলতে পারত না তো এই ডাকাতরা তখন কই যাবে তো হজরত আদি বলেন যে আমি সেই অবস্থা নিজ চোখে দেখেছি যে নবীর করিম সাল্লাম যা বলেছেন তা আমি নিজ চোখে দেখতে পেরেছি একাকি এক নারী ইরাকের হীরা থেকে সুদূর মক্কা মকরমায় গিয়ে তফ করে ফিরে এসেছে তার কোনো কিছুর ভয় থাকেনি অথচ সেই কালে এরকম শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী ছিল যেমনটা আজকাল আছে আমাদের শাসক মহল বলে থাকে যে বর্তমান কালে আইন শৃঙ্খলা বাহিনী অনেক বেশি সক্ষম তো তারা এত বেশি সক্ষম হওয়া সত্ত্বেও অন্য অপরাধ দিন দিন কেন বাড়ছে নারী সতীত্ব হরণের ঘটনা দিন দিন কেন বৃদ্ধি পাচ্ছে ব্যাপার কেবল এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ছে কিন্তু মানুষের ভিতরে পাপ পূর্ণতা কমে নেই মানুষের পাপ পূর্ণতা দিন দিন বাড়ছে মানুষ দিন দিন ভোগবাদী হয়ে উঠছে তার সব রকম ভোগ চাহিদা মিটানোর চেষ্টা করছে দরকার ছিল এই ভোগ চাহিদাকে দমন করা এইটাকে নিয়ন্ত্রণ করা এইটাকে নিয়ন্ত্রণ করতে পারে কেবলই তাকে আল্লাহ হয় তাই এখন দরকার মানুষের ভিতরে আল্লাহ ভয়কে সঞ্চার করে দেওয়া এইটাকে যত বেশি সঞ্চার করা যাবে মানুষের পাপ প্রবণতা তত বেশি কমবে এবং তখনই সব মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বিশেষ করে এই নারীদের সতীত্বকরণের ঘটনা যে আজকাল বেশি বেশি ঘটছে এটাও তখন নিয়ন্ত্রণে চলে আসবে আল্লাহ তালা আমাদের সবাইকেই এই লক্ষ্যে কাজ করার তৌফি দান করবে